রাজন প্রশ্ন করছেন আচ্ছা বড় অদ্ভুত ব্যাপার এটা কি করে হলো বলো তোমাকে বলছি দাঁড়াও সব কথা বুঝতে পারবে বৃত্তাসুর কেউ সাধারণ নয় পূর্বের এক কথা আছে এক রাজা ছিলেন তার নাম হলো চিত্রকেতু চিত্রকেতু রাজা পরে কৃপালাভ করেছিলেন এসব কথা কি করে তিনি শঙ্করসনের কৃপালাভ করেছে এসব কথা আমি পরে আসছি আগে তার প্রসঙ্গটা আগে একটু বলে নি বলছেন এই বৃত্তাসু এই এই যে বৃত্তাসুর পূর্বজন্মে ছিলেন চিত্তকেতু রাজা মহান রাজা ছিলেন সপ্তদ্বীপের অধিপতি তার অনেক পত্নী ছিল কিন্তু একটাও সন্তান ছিল না সন্তানের ভাগ্যতা ছিল না এই জন্যে সে বড় দুঃখী ছিলেন অন্নমনস্ক এত অন্নমনস্ক তো রাজ্য রাজধানী কিছুই ভালো লাগে না মহর্ষি অঙ্গিরা মহর্ষি অঙ্গিরা একদিন তার রাজসভায় এসে পৌঁছালেন এসে পৌঁছালে তিনি লাফিয়ে উঠলেন তাকে পাদ্যর্ঘ দিয়ে বসালেন ঋষিবর বলুন বলে তোমাকে ভালো আছো তো বলে দেখ আমি আমার মনে কোনো প্রসন্নতা নাই কেন আমার কোনো সন্তানাদি নাই এত স্ত্রী আমার দেখেন মনে প্রসন্নতা নেই একটাও সন্তানাদি কিছু নাই বাঁজা আমি আমার কোনোরকম রকম সন্তান নেই আপনি দয়া করে যদি অঙ্গিরা ঋষি অনেকভাবে বোঝাবার চেষ্টা করে সন্তানাদি দিয়ে কি সুখ হয় বলে তা বললে হবে না সন্তানাদি যদি আপনি ব্যবস্থা করতে পারেন কৃপা করে যখন আমার কাছে এসছেন কৃপা করে যখন আপনি এসছেন আমার কাছে তখন দয়া করে আপনি এক কাজ করুন আমাকে সন্তান দান করুন অঙ্গিরা ঋষি দেখলেন একে একটু শিক্ষা দেওয়া দরকার যাতে তত্ত্বজ্ঞান লাভ হয় সেই জন্য অঙ্গিরাসে বললেন ঠিক আছে এক কাজ করো তোমার তোমার পুত্র হোক কিন্তু হর্ষ শোক সমান্বিত তোমার হর্ষ শেক হর্ষ এবং শোক হাসিও হবে এবং দুঃখ হবে এরকম ধরনের একটা পুত্র হোক এখন রাজা মাথায় তা ঢুকলো না কি বললো ঋষি কি বলল এটা পুত্র হবে বলেছে আনন্দে আটখানা নাচতে আরম্ভ করলো অঙ্গেরা ঋষি আশীর্বাদ করেছে আর চিন্তা কি পুত্র হবে আরে কি কথাটা বললে ভালো ও আর চিন্তা করো ও পুত্র হবে ব্যাস হ্যাঁ আনন্দে নাচতে আরম্ভ করল নাস্ত হয়ে এবার যোগ যে সম যে জিনিস দিয়েছিলেন বড় রানীকে খাওয়াবার জন্য বড় রানীকে খাওয়ার জন্য ঋষি যে দিয়েছিলেন তাতে তার গর্ভসঞ্চার হলো তাতে ওই বড় রানী তার পুত্র জন্মালো পুত্র অপূর্ব সুন্দর পুত্রর পেছনে তাদের আহ্লাদের আর শেষ নাই এত আহ্লাদ যে মানে তাদের জীবন যে সময়গুলো কিভাবে যাচ্ছে মানে কল্পনা করা যায় এই করতে করতে পুত্র যখন বড় হচ্ছেন তখন অন্য অন্য যত যত সব রানী ছিল তারা দেখছেন রাজা কেবল বড় রানীকেই ভালোবাসে আর ওই পুত্রকে আমাদের থেকে ফিরেও তাকায় না আমরা রয়েছি আমাদের দা আমাদের তাকাই না একদম মহাসভ্যনাশ তাদের মধ্যে ঈর্ষা হলো তারা বসে যুক্তি করলেন এই পুত্রটাই হচ্ছে সর্ব অনষ্টের ওর পুত্র হয়েছে না পুত্র জন্ম দিচ্ছে বড়রানী ওই জন্য পুত্রটাকে মেরে ফেল বলে কি করলেন দুধের সঙ্গে বিষদান করে পুত্রটাকে মেরে ফেললেন পুত্রটাকে মেরে ফেলার পরেতে রানী ধাইমা তাদের কাজের লোককে দিয়ে খাইয়ে দিয়েছে কখন কি হয়েছে কে জানে এখন ধাইমা যে কাজ ফাজ করে যে সেবা করে সে বলছে রানিমা ছেলে উঠছে না ছেলে উঠবে না কেন ওটা টাইম উঠিয়ে দাও তাই ডাকছে ওরা উঠছে না কিছুতেই উঠছে না রানিমাকে ডেকেছে রানিমা উঠছে না উঠে দেখে ছেলে উত্তর নয় ছেলে মরে গেছে আরে বাপরে পৃথিবী প্রায় ফেটে যায় এরম কান্না রাজদরবারে খবর চলে গেল রাজার কাছে আপনার সন্তান পুত্র মারা গেছে মারা গেছে পৃথিবী যেন ভেঙে পড়ল আকাশ যেন ভেঙে পড়েছে পাগলের মধ্যে ছুটতে ছুটতে আসছে চুল খুলে গেছে কাপড় খুলে গেছে এরম দৌড়াচ্ছেন রাজা অন্দর মহলে গিয়ে একেবারে আছড়ে পড়েছেন পুত্রের বুকের ওপর আয় সে কান্না মানে কান্না ছোটে না এত বড় শশাগরা অধিপতি রাজা আয়া তার শোক মাথা খুঁড়ছে রক্ত বের করে ফেলে এরকম সেই সময় কি করলেন বলতেইছে অঙ্গিরা ঋষি ওপর থেকে এম বলেছিলাম না আজকে সকালে না কখন যে ওপরে সিদ্ধ ঋষিগণ যারা আছে তপলোক জনলোক মহর লোক ওখানকার ঋষিরা আমাদের এই কাণ্ড কারখানা দেখে ওখান থেকে কাঁদে এরা তো দুঃখ পাচ্ছে কেন এরা জানে না ভগবানই সব ভগবানের ভজন করলে সব সমাধান হয়ে যায় এরা কেন এরম করছে কাঁদছে কখনো কখনো তাদের দয়া হয় তারা গোপন রূপে চলে আসেন কৃপা করবার জন্য ঋষির রূপ দেখান না অন্য রূপ ধারণ করে কখনো ভিকিরি রূপ ধারণ করে কখনো অন্য অন্য রূপ ধারণ করে চলে আসে এখানেও চলে এসছেন ছদ্মবেশে চলে এসছেন নারদজি মহারাজ আর অঙ্গিরা ঋষি দুজনে এখন আবার চলে এসছেন এখন এই যে কাঁদছেন রাজা এখানে এসে উপস্থিত হয়ে গেছেন এখানে উপস্থিত হয়ে রাজকে বলছে রাজন আপনি কাঁদছেন কেন বলে আপনারা কে জিজ্ঞেস এই আমার ছেলে মারা গেছে ছেলে সে আবার কে বলে এই যে ছেলে মারা গেছে ওই জন্য কাঁদছেন বলে হ্যাঁ ঠিক আছে দাঁড়ান বলে ছেলেটাকে এবার জীবাত্মা এই জীবাত্মা শিগগিরি এসো কোথায় গেছো তুমি জীবাত্মা শরীর জীবাত্মা শরীরে এসে বললেন আমার এ দেহ তো যে ক্রিয়াকর্ম হয়ে গেছে এখন আমি থাকবো না অন্য বাড়ি চললাম হয়ে গেছে অন্যজনই বলে আত্মা বেরিয়ে গেল রাজা ফেল ফেল করে দেখি আবার কি দেখলাম আত্মাটা এলো কথা বলল চলে গেল বললো আপনার সঙ্গে হয়ে গেছে কা এরা আর আমাদের সঙ্গে এর সম্বন্ধে যতদিন সম্বন্ধ ছিল হয়ে গেছে ঠিক যে উদাহরণটা আমি দিয়েছিলাম আগে মনে আছে হিমালয়ের পথে দুর্গম পথে যাচ্ছি রাত হয়ে গেছে সেখানে রুদ্রপ্রয়াগ এক জায়গা কালীকমলি ধর্মশালা ধর্মশালা সাধুরাই থাকে বারান্দা রয়েছে চারিদিকে হিমালয় ঘিরে রয়েছে রুদ্রপ্রয়াগে এসে গঙ্গাকে দেখলে মন্দাগিরি ভয় পেয়ে যাবে লোকে রাত্রিবেলা শুতে পারবে না গম গম আওয়াজ হচ্ছে পাহাড়ের টিলার উপর আছড়ে পড়ছে সেইখানে বারান্দা দাঁড়িয়ে রয়েছে আমি চিন্তা করছি হঠাৎ দেখি এক অন্য সম্প্রদায় এক সাধু এসে আমার পাশে দাঁড়ালো দাঁড়িয়ে সেই মাহাত্মার সঙ্গে অনেক বন্ধুত্ব হলো অনেক কথা হলো সে মহাত্মা আমাকে অনেক কথা বললেন আমিও তাকে অনেক কথা বললাম সকালবেলা উঠে সে হিমালয়ের নিচে চলে গেল তার দর্শন হয়ে গেছে আমি এবার হিমালয় চললাম আর ওই সাধুতার সঙ্গে আজ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি এই উদাহরণটা দিয়েছেন এগারো স্কন্ধে বলে যেমন সমুদ্রের তীরে বালুকণাগুলো একে অপরের সঙ্গে গায়ে লেগে বসে রয়েছে হঠাৎ একটা বিরাট হাওয়া চলে এলো ঝড় তা বালিকণাগুলো যে একে অপরের সঙ্গে গায়ে লেগেছিল হঠাৎ কোথায় গেল সাপ ছিটকে গিয়ে এক বালুকা উড়ে কোথায় সে বালুকণা চলে গেল একসঙ্গে সঙ্গে একসঙ্গে ছিল সেরকম জানবেন আপনাদের স্ত্রী পুত্র পরিবার এটা ছেলে সবই বুঝলাম এটা আমার ছেলে মহারাজ একটু কৃপা করে দিন কার ছেলেকে কে কী বা করে সে এসে বলছে মহারাজ এটা আমার ছেলে এর কৃপা করে দিন কার ছেলে কে হয় হ্যাঁ এইভাবে সব ক্রস্ত জীব সব আসে আমরাও চিন্তা করি কি করব। আর তারপর কি হলো ছিটকে গেল কোথায় কোথায় ছেলে চলে গেল কোথায় মা কি হয় না যুদ্ধতে হলো না মা চলে গেল মা মরে গেল যুদ্ধতে বাবাকে গুলি করে মেরে দিল ছেলে চলে গেল কোথায় ভারতে পালিয়ে গেল কোথায় হলো না হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ধরনের কোনো জীবনের কোনো ঠিক নাই যত শীঘ্র পারো ভজ গোবিন্দচরণ তো এই যে আশ্চর্য বন্ধুত্ব এখন হলো আবার কোথায় চলে গেল আর তার সঙ্গে দেখা নেই এইভাবে চিত্তকেতুকে যখন তত্ত্বজ্ঞান উপদেশ দিলেন চিত্তকেতু এবার শান্ত হয়ে কান্না বন্ধ করে ওদের দিকে থাকি যে আপনারা কে বলুন তো আপনাদের তো সাধারণ মনে হচ্ছে না তারা মাথা চুলকাচ্ছে আপনারা কে সত্যি করে পরিচয় দিন তখন অঙ্গিরা ঋষি বলছেন রাজন মনে আছে তোমাকে যে বর দিয়েছিলাম পুত্র হোক তোমার হর্ষ শোক ও সমন্বিত পুত্র হোক তখন তুমি আনন্দে নৃত্য করেছিলে বুঝতে পারোনি আমার কৃপার প্রভাবটা আর ইনি হচ্ছেন ব্রহ্মর্ষি নারদ আর আমি হচ্ছে সেই অঙ্গিরা আচ্ছা তাই বলি আপনারা এসছেন কৃপা করে এসে আমার অজ্ঞান চোখটাকে খুলে দিলেন আপনারা বলে তাকে অনুবাদ করে শোকমোহ সমস্ত চলে গেল বরণ এবার কি করলেন এবার ভজন শুরু করলেন ভজন শুরু করে সপ্ত দিনের মধ্যে সপ্তরাত্রের মধ্যে সেই ভগবানকে পেয়ে গন্ধর্বগণের আধিপত্য লাভ করেছিলেন এই চিত্তকেতু বিরাট ক্ষমতা এত ভজন বলেতে সে সমস্ত কৃপা পেলেন কিভাবে ভালোই আছেন কোনো শঙ্করসনকে গুরু মানেন মহাদেবের গুরু হচ্ছে শঙ্করসন শঙ্করসন তত্ত্বজ্ঞান বলেছেন কাকে শঙ্কর ভগবানকে আবার এই শঙ্করসনই আবার একে কৃপা করেছেন এই যে কাকে চিত্তকেতু কাদের শঙ্কর্ষ শঙ্কর্ষ এই শঙ্করসন একে কৃপা করেছে তাহলে এই শঙ্কর ভগবান আর চিত্তকেতু গুরু ভাই একে অপরে একে অপরের সঙ্গে মস্করা করতে পারে না কোন ঠাট্টা মজা সেটা পার্বতী দেবী বুঝতে পারেনি এরকমভাবে বিমান বিমানে করে যেতে যেতে চিত্তকে কী করছেন বিমান থেকে দেখছেন পার্বতীকে বাম উরুতে বসিয়ে দেবাদিদেব মহেশ্বর এরা যোগ জ্ঞান মুদ্রা দিয়ে ঋষিমুনিগণকে বসিয়ে তত্ত্বজ্ঞান উপদেশ করছেন ওপর থেকে চিত্তকে চিত্তকেতু কত বড় সাধু জগৎবাসীকে দেখাবো শঙ্কর কত বড় সাধু এই জন্য রসিকতা করে বলছেন এ নাকি জগৎগুরু এই যদি জগৎগুরু হয় তাহলে এই লোকের সামনে পত্নীকে নিয়ে বসে মিথুনীভূত হয়ে এখানে তত্ত্বজ্ঞান হয়ে লজ্জা করে না এই কথাটা শুনতে পেয়েছে পার্বতী ব্যাস যাই কোথায় কি আমার স্বামীকে এরকমভাবে গালাগাল দিচ্ছে ব্রহ্মা আদি সব রয়েছে কত বড় বড় শাসনকর্তা উনি এলেন শাসনকর্তা তবে রে বলে একবার ওই যা অসূর্য নিতে প্রাপ্ত হবি যা সঙ্গে সঙ্গে রাগের চোটে অভিশাপ দিয়ে দিল আরে মা আরে মা তুমি আগে দেখো কি ঘটনাটা ঘটেছে শঙ্কর ভগবানকে কেন শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয় নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণানম তিদম ভাগবতম তাই তো তাহলে বৈষ্ণবানম যথাসম্ভব হয় তাহলে বৈষ্ণব কি কখনো পরিচয় দেয় আমি বৈষ্ণব আমি পরমংস পরিচয় দেয় কখনো দেয় না লুকিয়ে থাকে বরঞ্চ পরমাংস বৈষ্ণবগণ সবসময় লুকিয়ে থাকবে পরিচয় দেবেন কি অবস্থায় আছেন শঙ্কর ভগবান সেরকম জগৎবাসী যেন আমাকে ভুলবো যে এইটি ভালো অসুরগুলো আমার কাছে এসে বিরক্ত করবে কি দরকার যেমন আমাদের বংশীদাস বাবাজি মহারাজ সামনে দেখি করতেন কুটিয়ার সামনে মাছের আঁশ ফাঁসগুলো কুড়িয়ে এনে রেখে দিতেন লোকে যেন ভাবে মাছ খাওয়া বাবা এসব বদমাইশ বাবা এইসব এই জন্য লোকাবার জন্য নিজেকে লোকাতেন হ্যাঁ কিছুতেই বুঝতে দিতেন না লোকের কাছে বৈষ্ণব গৌর কিশোর বাবাজি মাছ গেছে একটা ধনী ব্যক্তি এসছেন বাবা আপনার ঠান্ডায় আপনি কষ্ট পান এই কম্বলটা আপনাকে নিতে হবে এই চাদরটা নিতে হবে গৌর কিশোর বাবা বঞ্চনা করবার জন্য কই কই কম্বল কই এই শোন বা বাবা কি সুন্দর কম্বল আবার হাত দিয়ে একটু দেখছেন বা বাবা কি সুন্দর কম্বল আহা বলে যত্ন করে রেখে দিলেন লোকে ভাবলো এটা সাধু হয়েছে কম্বলে এত লোক বঞ্চনা করলেন ওকে ওকে বঞ্চনা করলেন কম্বলটা নিজে নেবেন না কম্বলটা নিজে নেবেন না বলে এক ব্যক্তি দামি কম্বল দিয়ে জোর করে বাবাজি মহারাজকে উড়িয়ে দিয়ে গেছে গায়ে আপনার গায়ে দিতেই হবে আমি কোনো কথা শুনবো না জোর করে গায়ে দিয়ে গেছে পরের দিন গিয়ে দেখেন বাবা সেই খালি গায়ে পড়ে রয়েছে বলে কি হলো কম্বলটা যে শীতে গায়ে দিতে বললাম বলে কি করব তোমার কম্বলের সঙ্গে আমার বন্ধুত্ব হলো না ফ্রেন্ডশিপ হলো না <laughs> কি কারণ বলে কম্বল গায়ে লাগাবার সঙ্গে সঙ্গে আমার ভগবানের চিন্তা চলে যাবে আমি যে ফেলে দিলাম আরাম হচ্ছে গরম হচ্ছে আরাম সুখ অনুভব হচ্ছে আমার সুখ হলে ভগবানের চিন্তা হবে না ফেলে দিয়েছি কম্বলটাকে বলে আচ্ছা মহাত্মা একে বলে সাধু <laughs> একটু যদি ভগবত স্মৃতি চলে যাবে সঙ্গে সঙ্গে সাধুরা সাধুদের এত সূক্ষ্ম বিচার মানে কল্পনা করা যায় না কল্পনা করা যায় না পাগল হয়ে যাবে মানুষ এই চিন্তায় যেতে পারবে না যে কি করে ওর এরকম চিন্তা হয় হ্যাঁ কল্পনা করা যায় এইভাবে দেবী যখন অভিশাপ দিলেন তখন চিত্তকেতু আস্তে আস্তে নিচে নেমে এলেন এসে দেবীর কাছে মাথা নিচু করে দণ্ডবোধ করলেন দেবী বলছেন মা দেবী আপনার কাছে আমি আপনি যে অভিশাপ দিয়েছেন অভিশাপটাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি আসেনি আপনি অভিশাপ দিয়েছেন এটা আমি মাথা পেতে আপনি নেব কেন আপনি দেবী আপনি যখন অভিশাপ দিয়েছেন নিশ্চয়ই আমার মঙ্গলই আছে এর ভেতরে দেখো বৈষ্ণব যারা সাধু তাদের বিচার যে কোনো অবস্থায় মঙ্গলের অনুসন্ধান করেন ঠিক আছে ভালোই এবার তত্ত্ব তত্ত্ববিদগণ যারা টিকাকার তারা বললেন দেখো শঙ্কর ভগবান জগতের কাছে প্রমাণ করতে চান দেখো আমি গৃহস্থ ব্যক্তি আমি স্ত্রীর প্রতি কত আসক্তি কোনো রকম আমি ভজন ভজন করি না ওই জন্য দেবীকে পাশে বসিয়ে যেই দেবী যেই শিব আর শিব শক্তি আলাদা নয় কিন্তু আর ভগবানের এই এই এই শিবতত্ত্ব বলতে গিয়ে আমি বলেছিলাম বলেছিলাম না আগে সমস্ত ব্রহ্মসংগীতা থেকে ক্ষীরম যথা দধি বিশেষ বিকার যোগাত संजायते न हि ततः पृथकस्ति हेतु हैं ज संभुतम अपि तथा समुपैति कार्यात গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি বলেছিলাম তো তাহলে ভগবানের সঙ্গে শঙ্করের কিন্তু বাস্তবিক পার্থক্য নেই প্রিয়ত্ব একেবারে এত ইন্টিমেসি শঙ্করকে অপমান করলে ভগবান দেবে গলা কেটে সহ্য করতে পারবে না যে শঙ্কর তত্ত্বকে শিব তত্ত্বকে ভগবানের থেকে আলাদা দেখবে তারা নিস্তার নেই এই জন্য ভগবত তত্ত্ব বিজ্ঞানী যারা প্রতিষ্ঠিত তারা শঙ্করকে ভগবানের থেকে আলাদা দেখেন না কিন্তু তারা ভগবত তত্ত্ব বিজ্ঞান জানেন শঙ্করের কী স্থিতি ভগবান কি অবস্থা আমি যে ব্রহ্মসঙ্গীতাকে বললাম দুধকে বিকারপ্রাপ্ত করে দধি হয়েছে কিন্তু দধিটাকে আর দুধে নিয়ে যাওয়া যাবে না এই কথাটা যদি মাথায় যায় তাহলে বুঝে গেল অর্থাৎ শঙ্করই শঙ্করই ভগবান ভগবানই শঙ্কর রূপ ধারণ করে শঙ্করকে যদি বলো তুমি ভগবান মঙ্গল ভঙ্গল না না আমি ভগবান নই বাবা বাবা কান্দরি ভগবান নই আমি তার গোলাম এই হচ্ছে নিয়ম এইভাবে যখন তার চরণে পড়লেন তারপরে দেবীর এই সব অভিশাপে অভিশাপ মাথা পেতে নিলেন তারপর সেখানে কি হলো এই বৃত্তাসুরের আসুর অসুরজনী প্রাপ্ত হলো অসুরজনী প্রাপ্ত হওয়ার পর অসুরজনী প্রাপ্ত হল এদিকে শঙ্কর ভগবান দেবীকে অত্যন্ত কঠোরভাবে বকলেন ভৎসনা করলেন তুমি না বুঝে কেন তাকে এরকমভাবে অভিশাপ দিলে দেখো সাধু কাকে বলে দেখো হট করে তুমি মুখ দিয়ে অভিশাপ দিয়ে দিলে সে কি অভিশাপ দিতে পারত না সে দিলে তো তোমার হয়ে যেত হে তো অভিশাপ দিল না দেখেছো সাধু কাকে বলে তুমি অকারণ অভিশাপ দিলে সে কি জন্য বলেছে আগে চিন্তা করো এখন তুমি রাগ করে অভিশাপ দিয়েছ দেবী কিন্তু সে কিন্তু তোমাকে অভিশাপ দিল না একে বলে সাধু যে কোনো অত্যাচার যে কোনো পরিস্থিতি অবমাননা তাকে বিভিন্ন বদনাম দেয়া হচ্ছে কিন্তু সেই সাধু নিজের স্বরূপেতে প্রতিষ্ঠিত সে বলছে যা যা বদনাম দেয় দিক আমি তো জানি আমি কি জন্য কি কর্ম করছি এই জন্য বলছি আমরা যখনই কে ক্রিয়াকর্ম করে তার ভেতরে কোনো যেন ছলচাতুরি না থাকে ওই জন্য আমাদের প্রভুপাদ বলতেন কেশব গোস্বী মহারাজ বলতেন যখন ক্রিয়াকর্ম করবে কোনো সাধু তার গভীর উদ্দেশ্য থাকে সে কোনো নোংরা উদ্দেশ্য করে না আর তোমরাও তোমাদের জীবনে যদি যেসব ক্রিয়াকর্ম করবে কি কারণে করছো সেটা বুঝে করবে means is justified by the end তুমি যে পদ্ধতিটা অনুসরণ করে যা করছো তোমার মতলবটা কি সেই অনুপাতে কিন্তু তুমি ফল পাবে ফল কিন্তু তোমাকে ছাড়বে না যেহেতু বদ্ধ অবস্থায় রয়েছে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভা কৃতম কর্মম শুভা শুভম শুভাশুভ কর্মের যে বিস্তার জীবগণ করছে সেটা নিজেকেই ভোগ করতে হবে বাবাও নেবে না মাও নেবে না স্বামীও নেবে না কেউ নেবে না এক হয় তেজিয়ান গুরু বৈষ্ণব যদি কাউকে চরণে আশ্রয় দেয় সব পাপকে পুড়িয়ে দেওয়ার আর করবি না ক্ষমতা আছে কিন্তু সেসব সাধু দুর্লভ আর যদিও পাওয়া যায় তারা দেন না কেন জানেন সব পাপিষ্ট লোক কথা শুনবে না উল্টোপাল্টা করবে এইসব নিয়ে তখন তাকে ভুগতে হবে শঙ্করসন এবার সেই এই যে যাকে বলছে এই যে অসুরজনী তোলে বৃত্তাসুরের তারে কাহিনী জানা গেল বৃত্তাসুরের ব্যাপারটা জানা গেল বৃত্তাসুর কিভাবে হয়েছেন এইবার চিত্তকেতু রাজা কিন্তু চিত্তকেতু রাজার কাহিনীটা বলেছিলাম ছেলে চলে যাওয়ার পর শোক চলে গেল তারপর সে ভজন করতে করতে কৃপা পেয়েছিলেন শঙ্করসনের আর এই যে গন্ধর্বগণের অধিপতি হয়েছিলেন বিরাট তেজের সঙ্গে তিনি অনেক কিছু করেছেন এইবার ধীরে ধীরে কি হলো এইসব কথার বর্ণনা হচ্ছে গিরিশ দেবীকে বললেন দেবী এই কাজটা তুমি ভালো করো নাই সে তো অভিশাপ দিয়ে দিতে পারত ইত্যাদি কথা গেল এখন ধীরে ধীরে এখানে আসলো অনেক কথা অনেক কথা এই সমস্ত আছে বামনরূপী ভগবানের অবতার প্রসঙ্গ আসছে এখানে সেখানে বলছেন ইন্দ্র মহারাজ এই ধরনের গুরু কৃপা থেকে ভষ্ট হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে চোদ্দ ভুবনের বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরছে তার কোনো স্থান নেই শচীদেবী স্বর্গেতে পড়ে রয়েছে দুঃখী হয়ে স্বর্গবাসী আজ অসহায় অসুররা সেখানে অধিকার করে ফেলেছে কেন ঐশ্বর্য চলে গেছে কেন গুরুচরণ অপরাধ করার পর অসুররা আমি আর কম করে কথা বললাম অল্প কথায় অসুররা সব জয় করে সমস্ত আধিপত্য করছে আমরা দেখলাম এবার দেবতাগণ সব যত্রতত্ত্ব ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো তাদের কোনো স্থান নাই আদিতি মা কাঁদছেন আদিতি মা কেঁদে কশ্যপের কাছে বলছেন স্বামীন আমার পুত্রগণের দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না কেন দেবতাগণের মা হলো আদিতি আর অসুরগণের মা হলো দিতি দুঃখে কাঁদছেন আপনি একটা সমাধান করুন না আমার ছেলেপেলেগুলো দুঃখ দেখতে পাচ্ছি না কোনো জায়গা নেই খেতে পাচ্ছে না রাস্তা রাস্তা ঘুরছে এদিক ওদিক কোনো জায়গায় লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে কশ্যপ মুনি দেখলো ভগবান মায়া দেখো কে কার ছেলে সবই জানেন বলে দেখো গিন্নির বলে ঠিক আছে তুমি এক কাজ করো পয়ব্রত করো পয়ব্রত পয়ব্রত আচরণ করলে তোমার সুন্দর ছেলে হবে সেই ছেলে এই সমাধান করে দেবে পয়ব্রত কিভাবে করতে হয় সে পয়াব্রত সব বলে দিলেন কশ্যপ এবার পয়াব্রত বলার পর পয়াব্রত এই এইভাবে করবে সাত দিনের ব্রত খুব সাবধানে করতে হবে আর কিভাবে কীভাবে সব বলে দিলেন এগুলো আপনাদের দরকার নেই আর এইসব করার পর তার বামনরূপী ভগবান তার গর্বে আবির্ভাব হলো সেই প্রসঙ্গের আগে আর একটা প্রসঙ্গ আমার বলা উচিত ছিল যেটা আমি তাড়াহুড়োতে চলে এসেছি যখনই তাড়াহুড়ো করি তখনই ভুলভাল হয়ে যায় এইগুলো মুশকিল এগুলো সেখানে বলছেন একটা প্রসঙ্গ মাথায় ছিল কিন্তু এড়িয়ে গেলাম সেটা হচ্ছে এই স্বর্গ থেকে যখন ইন্দ্র প্রথম বহিষ্কৃত হয় প্রথম মানে এই যে ব্রহ্মসাপ পেয়ে দ্বিতীয়বারে যে ব্রহ্মসাপ পেয়েছিল সেটার প্রসঙ্গ বলা হয়নি দ্বিতীয়বার বৃত্তাসুরকে মারার পর ইন্দ্র অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিল কারণ কি সবাই আনন্দে নাচছে বৃত্তা ইন্দ্র অত্যন্ত দুঃখী কারণ কি ইন্দ্রকে আবার ব্রহ্মসাপ আক্রমণ করছে ইন্দ্র পালিয়ে পথ পাচ্ছে না পালাতে পালাতে কখনো স্বর্গে এদিকে ওদিকে স্বর্গে স্বর্গে তো আছেই স্বর্গেতে অন্তরিক্ষে সব দৌড়াচ্ছে ব্রহ্মসাপ ছাড়ছে না তার ব্রহ্মসাপ তার পেছনে দৌড়াচ্ছে ভয়েতে পালিয়ে গিয়ে লাস্টে কি করলো মানস সরবে গিয়ে জলের মধ্যে ডুব মারল ডুবে যে এখানে পদ্ম আছে মৃণাল লক্ষ্মীর চরণে আশ্রয় নিল পদ্মের মৃণালে লক্ষ্মী থাকে এই এক বৎসর কাল যেটা আপনাদের পক্ষে এক বছর কাল দেবলোকের পক্ষে একদিন হয় যাই হোক সব কথা বা যে এক বছর কাল যাবৎ সে কোনো খাওয়া দাওয়া কিছু পায় নাই কেন যেখানে যে যজ্ঞ হতো অগ্নি নিয়ে যাবে খাওয়া দাওয়া কে নিয়ে যায় অগ্নি নিয়ে যায় অগ্নি জলে যাবে কি করে ও তো জলে আশ্রয় নিয়েছে পাচ্ছে না শেষকালে সমস্ত ঋষিগণ মিলে পরামর্শ করলেন ইন্দ্রকে আহ্বান করলে হে ইন্দ্র আপনি চলে আসুন বললেন না বাবা কখনো আসবো না আবার ব্রহ্মসাপ ধরবে আমি এখানে মানস সরোবরে ভালো আছি বলো না আমরা অশ্বমের যজ্ঞ করব আপনার নামেতে অশ্বমের যজ্ঞ করলে এ ধরনের অভিশাপ থেকে আপনি মুক্ত হবেন আর ব্রহ্মসব আপনাকে ধরবে না আমরা শুরু করছি আপনি আসুন এইভাবে অশ্বমেধ যজ্ঞ করে তাকে ওই ব্রহ্মসাপ থেকে মুক্তি দিয়েছিলেন কিন্তু ব্রহ্মসাপ থেকে মুক্তি দিয়েছিলেন কিন্তু এর মধ্যে একটা কথা আছে যে সময়ে ইন্দ্র মহারাজ স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে পড়েছিলেন মানে ব্রহ্মসাপ পেয়েছেন রাজগতিতে বসতে পারছেন না সেই সময় রাজা নহুসকে রাজ সিংহাসনে বসানো হয়েছিল নহুস রাজাকে বলা হয়েছিল যতক্ষণ আমাদের ইন্দ্র না ফিরে আসে ততক্ষণ নহুসকে বলা হচ্ছে আপনি দয়া করে এই স্বর্গের রাজা সামলাম সে বলে ঠিক আছে একটু আগে যে আমি বলেছিলাম যাকে ঐশ্বর্য দিলে পরে পেঁচা হয়ে যায় এও তাই হলো এই যেই ইন্দ্রের সিংহাসনে বসেছে দুদিনের মধ্যে যে পেঁচা হয়ে গেল পেঁচা হয়ে গিয়ে বলে স্বর্গে যখন ইন্দ্রের সিংহাসনে বসেছি তাহলে ইন্দ্রের স্ত্রীটাকেও ইন্দ্রের যে পত্নী এটাও আমার চাই এগুলি এই কী কথা ইন্দ্র পত্নী সচি সে সতীসাধ্যী তাকে আপনি নেবেন বলে তা তো বললে হবে না আমি যখন সিংহাসনে ইন্দ্রের বসেছি ইন্দ্রের পত্নীটাও আমার সিংহাসনটাও আমার তখন ইন্দ্রাণী সচি খুব ভয় পেয়ে গেলেন এই কী ব্যাপার নিজের ক্ষমতা বলে যাথা করবে তখন গিয়ে বৃহস্পতি গুরুদেবের গুরুদেব আজ বিপদে পড়েছি কি হয়েছে মা বলে এই অবস্থা বলছে বেটা মানে, তখন বৃহস্পতি অনেক চিন্তা করে বললেন শোনো একটা কাজ করো ওকে লড়াই করতে যেও না পারবে না ও এখন সিংহাসনে বসেছে ওকে পরিষ্কার আবার আসবে তোমার কাছে তখন ওকে বলবে হ্যাঁ আপনাকে আমি ভজনা করব স্বামীর মতো আপনি এক কাজ করুন আপনি ব্রহ্মশ্রীগণের পালকিতে পালকিতে বসে আমার কাছে আসবেন তাহলে আপনাকে আমি স্বামীর মতো আদর করে আপনার সঙ্গে সম্ভাষণ করব। বৃহস্পতি শিখিয়ে দিল কেন ওই জানে ব্রহ্মশ্রীর ঘাড়ে বসেই অপরাধ হবে অপরাধ হলে পতিত হবে আর কোনো রাস্তা নেই তখন এই কথা বৃহস্পতি শিখিয়ে দিল এ বলল যখন আবার এসছে এসে বলছেন এই ইন্দ্রাণী তুমি এখন আমার সঙ্গে বিলাস করো হ্যাঁ আপনার সঙ্গে করব কিন্তু একটা কথা আপনাকে কাজ করতে হবে ব্রহ্মর্ষিগণের পালকি করে যদি আপনি আসতে পারেন এই আমার শর্ত তাহলে আপনাকে ভজন করব এ সে বাটা মাত এখন কাম যার কাম ধরেছে সে অন্ধ হয়ে যায় কামুক ব্যক্তি স্বাভাবিক অন্ধ সে দেখতে পাচ্ছে ভালো মন্দ বিচার করতে সে জানে না সঙ্গে সঙ্গে গিয়ে যত অগস্ত আছি মনে এই চলো আমার পালকি বইবে সব চলো ঋষিরা বলে এই কি মাথা কারা বলো নাকি পালকি বইতে হবে আমার আমি স্বর্গের রাজা অগস্ত মনি আদি সব মুনিগুলোকে সব পালকি বার কাজে লাগিয়েছে পালকি বলে পালকি খোলা পালকি পালকি বেশি বদ্ধ না পালকি থেকে পাটাকে ঝোলাচ্ছে আর ঋষি সেই ঋষিগুলো যারা পালকি চালাচ্ছে এই তাড়াতাড়ি চলো সর্প সর্প সর্প সর্প মানে হাঁটো তাড়াতাড়ি চলো এই কথা বলে অগস্ত্যমুনির মাথায় পা দিচ্ছে পা দিয়ে এরম ঝোলাচ্ছে অগস্ত্যমুনি বলে বেটা হারামজাদার মাথা খারাপ হয়ে গেছে তো হ্যাঁ বলে বেটা সর্প সর্প বলছি তুই সর্প অজগর সর্প হা বেটা সঙ্গে ধর্ম অভিশাপ সঙ্গে ধর্ম অজগর সর্প দুম নিচে পড়ে গেল যা এবার হয় ওই কাণ্ড যা ভালো হয়েছে ব্রহ্মর্ষিগণের পেছনে লাগা তা জানো না কারা তেজস্বী এইভাবে যখন বারবার এ বিরক্ত করছে তখন ব্যাস অভিশাপ দিয়ে দিল এবার সাপ হয়ে অজগর সর্প হয়ে দুম করে পড়ে গেল যা হয়ে গেল এবার ইন্দ্রাণীর সঙ্গে পিলাস্তর ঘুচে গেল তাহলে আমি ঠিকই বলেছিলাম যাদের ঘাড়েতে লক্ষ্মী চাপে তারা অন্ধ হয়ে যায় আপনারা লক্ষ্মী পক্ষী চাইবেন না টাকা সব ব্যক্তিরা লক্ষ্মী লক্ষ্মী দাও হ্যাঁ সুখ সম্পত্তি আয় ঘর কা কষ্ট মিটে তন কা জয় জগদীশ হারে সব যোগ জগৎবাসী কি বলছে ভগবানের কাছে আরতি করছে আরতি করে পাঁচশিকে পাঁচানার ভোগ দিয়েছে দিয়ে মাথা করে দিয়ে ধূপ ধরাচ্ছে আর দীপ ধরাচ্ছে দিয়ে বলছে सुख संपत्ति आए घर का और कष्ट मिटे तन का जय जगदीश हरे वांछा कल्पतरुवशी की बात सिंधु पतितानंद बाबुल वैष्णव नमो